রহিম সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আনন্দ সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা আমাদের প্রথম অডিও অ্যালবাম মেঘ ময়ূরী শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্যাসেটটি শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনা সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার গুন গুন গুন গুনগুনিয়ে গুনগুনিয়ে গুনগুনিয়ে গুনগুনিয়ে গুনগুনিয়ে গুনগুনিয়ে ভ্রমর দেগা আধার রাতে জোলা কেরা আলো জেলে যা আধার রাতে জোলা কেরা আলো জেলে যা সাজ সকালে রবির কিরণ সাজ সকালে রবির কিরণ ভুবন চমকায় গুন গুনগুনিয়ে গুন গুনগুনিয়ে ভ্রমর ডাটে গা আধার রাতে কিরা আলো দেলে যা আধার রাতে জোনা কিরা আলো যা গায়ে যে পাখি মধুর সুরে কুহু কুহু তানে শূন্য মাঝে উড়ে বেড়ায় আপন খেয়াল মনে গায়ে যে পাখি মধুর সুরে কুহু জন্য মাঝে উড়ে বেড়ায় আপন খেয়াল মনে ফুলকলিরা খুশবু ছড়ায় ফুলকলিরা খুশবু ছড়ায় দক্ষিণা হওয়ায় গুনগুনিয়ে গুনগুনিয়ে গুনগুনিয়ে গুনগুনিয়ে রোমর তাতে গা আধার রাতে জো না কিয়া আলো জেলে যা আধার রাতে জো না কিয়া আলো জেলে যা সাগর পাড়ে ঢেউ খেলে যায় অথই জল রাশি মুক্তামনি খুঁজে বেড়াই সদাই রাশি রাশি সাগর পারে ঢেউ ফেলে যায় অসহিত রাশি মনে খুঁজে বেড়ায় সদাই রাশি রাশি মন কেড়ে নেয় কান কেড়ে নেয় মন কেড়ে নেয় কান কেড়ে নেয় হেবে দোলায় গুনগুনিয়ে গুনগুনিয়ে গুলিয়ে গুন গুলিয়ে ভ্রমরটা দেগা আধার রাতে জোনা কিরা আলো জেলে যা আধার রাতে জোনা কিরা আলো জেলে যা সাজ সকালে রবির কিরণ সাজ সকালে রবির কিরণ ভুবন চমকায় গুনগুনিয়ে গুনগুনিয়ে গুনগুনিয়ে গুনগুনিয়ে ভ্রমর তাজে গা আধার রাতে জোনা কিয়া আলো তেরে যা রাতে জোনাকিরা আলো জেলে যা আধার রাতে জোনাকিরা আলো জেলে যা আধার রাতে জোনাকিরা আলো জেলে যা